যাবে অথবা ইমানটা দুর্বল হয়ে পড়বে তার ইসলামটা দুর্বল হয়ে পড়বে সে অকল্যাণের মধ্যে পর্যবসিত হবে কিছু কথা কাজ তার মধ্যে হতে সর্বশেষ যে বিষয়টা ছিল সেটি ছিল আল্লাহর নামে কসম করার বিষয়বস্তু নিয়ে আল্লাহর নামে কসম করার বিষয়বস্তু নিয়ে প্রথমত বিষয় ছিল কসমের একটা বিষয় আলোচনা হয়েছিল যে কথায় কথায় যে ব্যক্তি কসম করে সে ব্যক্তি তার দুনিয়াবি ক্ষতির মধ্যে সে পড়ে যায় তার ধন সম্পদ নষ্ট হয়ে যায় তার উপার্জন ধ্বংস হয়ে যায় আর যেই কারণে সে ক্ষতি বারবার কসম করতে থাকে সে সেই বিষয়টাকে কি বানিয়ে ফেলে আল্লাহ বানিয়ে ফেলে আল্লাহ বানিয়ে ফেলে সেই বিষয়টাকে একদম আল্লাহ আল্লাহ বানিয়ে ফেলে দ্বিতীয় বিষয়বস্তু ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামের বিশুদ্ধ হাদিস থেকে যে বর্ণনাটা এসেছে যে আল্লাহ এবং তার রসুলের জিম্মাদারি সম্পর্কে আমরা এক্ষেত্রে ব্যাখ্যাও করেছিলাম আল্লাহ এবং তার রসুলের জিম্মাদারি মানে হচ্ছে আল্লাহর ওয়াদা এবং তার রসুলের ওয়াদা আল্লাহ মুমিনদের জন্য ওয়াদা করেছেন যে ওয়াদাগুলো আল্লাহ করেছেন আল্লাহ তালা সেই ওয়াদা পালন করবেন পালন করছেন পুরাপুরিভাবে তার বাস্তবায়ন করছেন রসুল যত ওয়াদা করেছেন পুরোটাই বাস্তবায়ন করেছেন এখন মানুষ আল্লাহর নামে যে ওয়াদা করে সেই ওয়াদাটা তার বাস্তবায়ন করা উচিত আর মানুষ যখন ওয়াদা করবে আল্লাহর নামে শপথ করবে তখন তার সেই শপথটা আল্লাহর নামে শপথ করা এই কৃত শপথটা বাস্তবায়ন করা তার জন্য যতটা কঠিন তার চাইতে সহজ হচ্ছে নিজেরা নিজেরা একটা বিষয় সিদ্ধান্ত করে কাজ করে ফেলা কাজ করে ফেলা কারণ আল্লাহর নামে যখন শপথ করা হয় আল্লাহর জিম্মাদারিতে যখন কোনো কিছু রেখে দেওয়া হয় তখন তার জানা নেই যে আল্লাহ এই বিষয়ে কি হুকুম দিয়েছেন এবং রসুলাম বলছেন যে তোমাকে কেউ যদি বলে আমাকে আল্লাহ এবং তার রসুলের জিম্মাদারিতে ছেড়ে দাও তুমি তাকে আল্লাহ এবং তার রসুলের জিম্মাদারিতে ছাড়তে যেও না এবং তোমাকে যদি কেউ বলে যে এই বিষয়ে আল্লাহ কি হুকুম করে কি ফায়সালা করে আমরা একটু দেখি ফায়সালা বন্ধু অপেক্ষা করে আল্লাহর কসম করে যদি কেউ বলা হয় বলে তোমরা সেটাও করতে যেও না তোমরা নিজেরা ফায়সালা করে দাও কোরআন সুন্নার ভিত্তিতে এক্ষেত্রে রসুলাম নীতিমালাগুলোকে বর্ণনা করলেন যে তোমরা আল্লাহর নামে আল্লাহর রাস্তায় জেহাদ করো কাফেরদের সাথে জেহাদ করো মুসলিমদের সাথে তাদের জেহাদ চলবে মুসলিমদের সাথে জেহাদ চলবে না আল্লাহর নামে আল্লাহর রাস্তায় জেহাদ করো কাফেরদের সাথে জেহাদ করো আল্লাহকে যারা অস্বীকার করে তাদের সাথে জেহাদ করো তারপরে তোমরা মুশ্রিকদের সাথে জেহাদ করো আর জেহাদ করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন যে তোমরা দেখো খেয়াল করো যে তোমরা গাদ্দারি করতে যেও না তোমরা নাক কান বিকৃত করতে যেও না কাটতে যেও না তোমরা শিশু বাচ্চা তারপরে হচ্ছে নিরপরাধ মানুষগুলোকে তোমরা হত্যা করতে যেও না এরপরে রসুলাম বলছেন যে তোমরা জেহাদের ময়দানে গিয়ে অন্তত পক্ষে তিনটা কাজ করো কম পক্ষে তিনটা কাজ করো মানে দাওয়াত দিও প্রথমত তাও ঈদের দিকে তাদেরকে দাওয়াত দিও ইসলামের দিকে দাওয়াত দিও হিজরতের দিকে দাওয়াত দিও অথবা জিজ্ঞার কথা তাদেরকে বলে দিও যদি তারা এগুলো করতে রাজি না হয় তারপরে গিয়ে তাদের সাথে কি করো লড়াই করো তারা কোন লড়াই করতে ছিল না তারা করলো লড়াই করতে ছিল না মুসলিম মুসলিমকে হত্যা করে কিভাবে কিভাবে হত্যা করে সাহাবারা বর্ণনা করছেন আমরা যখন কোন সফরে যেতাম জিহাদের সফরে সেখানে গিয়ে সালাতের সময়ের জন্য অপেক্ষা করতাম আমরা খালি দেখতাম সৈম মুসলিম হাদিস এসছে আমরা খালি দেখতাম যে ওই এলাকা থেকে আজানের আওয়াজ ভেসে আসে কিনা আজানের আওয়াজ ভেসে আসে কিনা যদি আজানের আওয়াজ কোন একটা কাবিলা থেকে কোন একটা গোত্র থেকে কোন একটা অঞ্চল থেকে আজানের আওয়াজ বেঁচে আসত সেই এলাকায় হামলা করা নিষিদ্ধ হয়ে যেত হামলা করা যাবে না এখানে মুসলিম বসবাস করে মুসলিম বসবাস করে এখানে হামলা করা যাবে না তাবি বর্ণনা করছেন আমরা এক এলাকায় গেলাম রাতের বেলা ওখানে থাকলাম মরুভূমি এলাকার পাশেই সকালবেলা আমরা ফজরে আজান শুনছি আল্লাহ আকবর আল্লাহ আকবর যখনই এই আওয়াজ শুনছি তখন আমরা তাদেরকে নিরাপত্তার ঘোষণা দিলাম এরপর যখন তারা বলল আল্লাহ আমিরুল মুজাহিদিন যিনি ছিলেন মধ্যে তিনি বলছেন যে এই আর এই এলাকার মানুষ তোমরা তো নিজেদেরকে নিরাপদ করে নিলে আমরা তো তোমাদের বিরুদ্ধে লড়াই করতে এসেছিলাম লড়াই করতে এসেছিলাম যে এলাকায় আজান চলে হোক সে এলাকার মানুষগুলো না বোঝা না জানা হোক সে এলাকার মানুষগুলো না বোঝা না জানা ইসলাম মানে না ইসলাম জানে না আজান চলছে যতক্ষণ পর্যন্ত যে এলাকায় আজান চলবে ততক্ষণ পর্যন্ত সে এলাকায় না হামলা করা যাবে না অথচ মসজিদেই বোম্বিং করা হচ্ছে তাই না পাকিস্তানের অবস্থা কি মসজিদেই বোম্বিং করা হচ্ছে সালাতের সময় বোম্বিং করা হচ্ছে আর আমার দেশে মসজিদে মসজিদে বোমার প্যাকেট পাঠানো হয়েছিল না এর আগে একবার মসজিদে মসজিদে জুমার সালাতের সময় বোমার প্যাকেটগুলো পাঠানো হতো কারা পাঠালো আল্লাহ আকবার লা আজানের আওয়াজ হলেই নিষিদ্ধ সেখানে আজান হচ্ছে খুদ্া চলতেছে মুসল্লিরা মসজিদে চলে এসেছে সেইখানে বম্বিং সেইখানে মারামারি সেইখানে ফায়ারিং করছে মেরে ফেলছে মানুষগুলোকে কি ইসলাম বোঝা এদের ইসলাম এদের জন্য কি কল্যাণ করবে আসো এসো এদের ইসলাম এদের জন্য কি কল্যাণ করবে এরা কিভাবে কল্যাণ পাবে কিভাবে এরা কল্যাণ পাবে লাহ জি না তো এই ছিল তাই না দশমের বিষয়বস্তু আজকেও তেমনই আর একটা বিষয় আল্লাহর কসমকে কেন্দ্র করে আর একটি বিষয় এগুলো এই জন্য আলোচনা করা হচ্ছে যে তুমি এতদিন পর্যন্ত তাও হেদ পড়লে তাও হেদ জানলে কিন্তু তুমি আল্লাহর মর্যাদা দিতে জানলে না তোমার তাও হেদ তোমার জন্য কোনো উপকারে আসবে না আসলে কারণ তাও হেদের বিষয়বস্তুকে নির্ধারণ কে করেছেন তুমি গায়রুল্লাহর আইবাদত করছো না আলহামদুলিল্লাহ ভালো তুমি নতিলা নির্ধারণ করছো না আলহামদুলিল্লাহ ভালো তুমি মুসলিমদের অনুসরণ করছো না আলহামদুলিল্লাহ ভালো তুমি সকল প্রকার গাইরুল্লাহর আইবাদতকে বর্জন করেছো তাগুদকে বর্জন করেছো সবকিছু করেছো কিন্তু তুমি আল্লাহর মর্যাদা দিতে পারো নি ও আল্লাহর বান্দা তুমি কি করলে আল্লাহর মর্যাদা তুমি দিতে পারলে না যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন যে আল্লাহ তোমার জন্য তাওহিদ নির্ধারণ করলেন যে আল্লাহ তোমাকে সৃষ্টির সাথে সাথে তোমাকে প্রশ্নের মাধ্যমে তাওহিদ শিখিয়ে দিলেন আল্লাহ তুমি রব্বিকুম তুমি সে আল্লাহর মর্যাদা দিতে পারছো না সে আল্লাহকে তুমি যত্র চত্র ব্যবহার করতে যাচ্ছ ব্যবসায়ী পণ্য বানাতে যাচ্ছ সে আল্লাহর নামে ওয়াদা করছো ওয়াদার বাস্তবায়ন করছো না এ কেমন ওয়াদা কেমন দিন তুমি শিখলে কেমন তাও এই তুমি শিখলে কি তুমি বুঝতে পারলে কি তুমি বুঝতে পারলে তো তেমনই একটি বিষয় আল্লাহ সুহান হুয়া একটা গুণ যে আল্লাহ সুহান হুয়া তালা মানুষকে কি করেন ক্ষমা করে দেন ক্ষমা করে দেন মানুষকে আল্লাহ সুহান হুয়া তালা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত আমাদের সবারই জানা আছে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আল্লাহ তালা তার সাথে অংশীদার সাব্যস্তকারীকে কখনোই ক্ষমা করবেন না এবং এই অংশীদার সাব্যস্ত হওয়ার সমমান অপরাধ ছাড়া যে সমস্ত অপরাধগুলো আছে আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন মাফ করে দিতে পারেন শিরকে সমমান অপরাধ হচ্ছে কুপুরি করা শিরকে সমান অপরাধ হচ্ছে কুপুরি করা কুপুরি করা মানে আল্লাহকে অস্বীকার করছে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে না ও মূর্তি পূজাও করে না কিছুই করে না কিন্তু আল্লাহকে অস্বীকার করে যেমন নাস্তিকরা নাস্তিকরা কিন্তু কারোরই এবাদত করে না ও সব কিছুর এবাদতকে বর্জন করে সব কিছুর এবাদতকে ও বর্জন করে কিন্তু আল্লাহ স্বীকৃতি দেয় না সে আল্লাহ স্বীকৃতি দেয় না এটা সমান অপরাধ সমান অপরাধ মুর্শিকের সমান অপরাধ এটা আল্লাহ স্বীকৃতি না দেওয়া তো এই সমমান অপরাধ ছাড়া অন্য যে সমস্ত অপরাধগুলো আছে ঠিক সমমান একটা অপরাধ হচ্ছে সালাদ পরিত্যাগ করা সালাদ পরিত্যাগ করা রসুল সালাদ পরিত্যাগকারীকে কি বলছেন কাফের বলছেন কোনো ব্যাখ্যা চলবে না এক্ষেত্রে কোন ব্যাখ্যা চলবে না কোন ব্যাখ্যা নেই রসুল সরাসরি বলছেন সালাদ পরিত্যাগকারী কাফের কাফের কাফের সাহাবারা জানতেন সাহাবাদের বর্ণনা রয়েছে আদিতে যে আমরা আমাদের মাঝে যারা ফলাদ আদায় করত না আমরা তাদেরকে কাফের জানতাম মুসলিমদের মধ্যে হতে তাদেরকে আমরা শুধুমাত্র কাফের জানতাম যারা সালাদ পরিত্যাগ করত রসদম হচ্ছেন তারা কাফের সাবিরা সালাদ পরিত্যাগকারীদেরকে কাফের জানতেন এক্ষেত্রে কোনো ব্যাখ্যা চলবে না এটা কেন ওইটা কেন এই ব্যাখ্যা সেই ব্যাখ্যা আচ্ছা কাফের তো ঠিক আছে সে কি এটাকে বড়ভাবে অস্বীকার করছে কিনা হ্যান করছে কিনা যে না আপনার এত ব্যাখ্যা করার কোন দরকার নেই আপনাকে শরীর প্রণতা বা প্রণয়নকারী হিসেবে আপনাকে আল্লাহ তালা পাঠাননি আপনি নবী অনন রসুল অনন তাদের সাহাবি অনন তাবিন তাবে তাবিন কে অনন আপনি সাড়ে চোদ্দশো বছর পরের একজন লোক আপনার জ্ঞানের অনেক অপ্রতুল্যতা রয়েছে অনেক ঘাটতি রয়েছে আপনি এত বিশ্লেষণ করতে চান না রসুলাম যেটা যেভাবে বলেছেন ওই অবস্থায় থাকেন আপনি নতুন শরীয়ত দিতে চান না রসুলাম বলেছেন কাফের অতএব কাফের পরিত্যাগকারী কাফের অতএব অতএব কাফের তো এই শীত কুফুরি এটা হচ্ছে সমান অপরাধ এর যে ছোট যে সমস্ত অপরাধগুলো আছে মদ পান করে ফেলেছে জেনা করে ফেলেছে কারো মাল খেয়ে ফেলেছে এই করেছে সেই করেছে আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন এটা আল্লাহর ইচ্ছাধীন বিষয় আল্লাহ রাফাল এটা আল্লাহর ইচ্ছাধীন বিষয় আল্লাহ যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে দিতে পারেন আর আল্লাহ সুহান বলছেন ইয়া ইবাদি আল্লাহ আসরাফু আলা আনফুসিহিম লা এই যারা নিজেদের উপর অত্যাচার করে ফেলেছ জুলুম করে ফেলেছ অপরাধ করে ফেলেছিলে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না ইন আল্লাহ জামিয়া নিশ্চয়ই আল্লাহ তালা সকল গুণাকে ক্ষমা করতে পারেন এটা তার গুণ ইন্নাহু আল রাহিম তিনি কাপুর তিনি রাহিম তিনি ক্ষমাকারী তিনি অত্যন্ত দয়ালু তিনি ক্ষমা করে দিতে পারেন যাকে চাইবেন তিনি তাকে ক্ষমা করবেন ক্ষমা করে দেবেন অপরাধ করে ফেলেছ অপরাধ বোধটুকু চলে এসেছে তবা করে ফিরে চলে আসো ফিরে চলে আসো তবা করে আর আল্লাহ সুহান ও তালা বান্দা তওবা করলে আল্লাহ সুহান তালা অত্যন্ত খুশি হন খুব খুশি হন খুবই খুশি হন রতন বলছেন একজন মানুষ মরুভূমিতে গিয়েছে যাওয়ার পরে সে তার উটটাকে বেঁধে রেখে দিয়ে সে ওইখানে কিছুক্ষণ থেকেছে ঘুমিয়েছে কিছু করেছে এরপর সে উঠে দেখে তার উটটা নাই তার একটাই মাত্র যানবাহন ওই উটের মধ্যেই তার বোঝা তার খাবার দাবার সবকিছু উঠ হারিয়ে গেছে খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে বহু দূর গিয়ে সে উটটাকে পেয়েছে এই পেয়ে যাওয়ার পর সে লোকটা কেমন খুশি হবে এখন আমরা সফরের বিষয়গুলো বুঝি না কেন হচ্ছে এখন সফর করতে গেলে বাসে উঠে যায় লঞ্চে উঠে যায় ট্রেনে উঠে যায় অথবা বিমানে উঠে যায় আরামসে আমরা সফর করে চলে আসি বুঝতে পারি না কিন্তু সফর তারা বুঝতেন যারা উট গাধা নিয়ে সফর করতেন এবং উট গাধা নিয়ে তারা সফর করতে গিয়েছেন উট গাধা নিয়ে তারা সফর করতে গিয়ে তারা কাফেলার সাথে চলতেন কেন রাস্তায় ডাকাতের ডাকাতির ভয় ছিল রাস্তা তারা চিনতেন না কাফেলার একজন নিয়ন্ত্রক ছিল সর্দার ছিল সে পথ চিনিয়ে চিনিয়ে মানুষকে নিয়ে যেত তার জন্য আলাদা খরচ দেওয়া হতো সে যদি পথ ভুলে যেত তাহলে ব্যাস গেছে পথ ভুলে গেলেই গেছে শেষ পথ একটা ভুলে গেলেই ব্যাস শেষ এই অবস্থা হতো সেই অবস্থাতে একজন যে লোকটা তার কাফেলাকে হারিয়ে ফেলেছে তার রাস্তা হারিয়ে ফেলেছে এবং তার যানবাহনটাকে হারিয়ে ফেলেছে তার গাড়ি বুটকা সব হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলার পরে এই লোকটা যখন তার উটটাকে ফিরে আসতে দেখে ফিরে আসতে দেখে সে লোকটা যত খুশি হয় বান্দা যখন তবা করেন আল্লাহ সুমানতলা তার চেয়ে বেশি খুশি হয়েছেন যে আমার বান্দা আমার রাস্তায় ফিরে চলে এসেছে চলে এসেছে এই মানুষকে ক্ষমা করে দেওয়া এটা হচ্ছে আল্লাহ তোমার মতালার একটা গুণ একটা বৈশিষ্ট্য তিনি অপরাধীরা যখন অপরাধ করে ফিরে চলে আসে তিনি ক্ষমা তিনি তাদেরকে ক্ষমা করেন এবং তিনি খুশি হন আনন্দিত হন তিনি খুশি হন তার উপর সন্তুষ্ট হয়ে যান এই আল্লাহর ইচ্ছাধীন বিষয় হচ্ছে একটা বিষয় হচ্ছে ক্ষমা করে দেওয়া কোন বিষয় যদি আল্লাহর ইচ্ছাধীন কোন বিষয় নিয়ে কোনো ব্যক্তি কোনো কথাবার্তা বলে ফেলে আল্লাহর ইচ্ছাধীন কোন বিষয় নিয়ে যদি কোনো ব্যক্তি কোনো কথাবার্তা বলে থাকে আল্লাহর ইচ্ছাধীন বিষয় হচ্ছে মানুষকে রিজিক দেওয়া আল্লাহর ইচ্ছাধীন বিষয় হচ্ছে সম্পদ দেওয়া আল্লাহর ইচ্ছাধীন বিষয় হচ্ছে সন্তান দেওয়া আল্লাহর ইচ্ছাধীন বিষয় হচ্ছে মানুষকে ক্ষমতা দেওয়া আল্লাহর ইচ্ছাধীন বিষয় হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া আল্লাহর ইচ্ছাধীন যতগুলো বিষয় রয়েছে যতগুলো বিষয় রয়েছে এই বিষয়ে যদি কেউ কথম করে বলে তুই এটা পাবি না যা যা তুই এটা পাবি না এই আল্লাহর ইচ্ছাধীন বিষয় এই বিষয়টা নিয়ে যদি কেউ কথম করে ফেলে কথম করে যদি চ্যালেঞ্জ ছুড়ে দেয় তাহলে সে ইমান তার দুর্বল হয়ে যায় ইমান দুর্বল হয়ে যায় তার আমল সব আমল আল্লাহ সুমানতলা বরবাদ করে দেন সে যত বড় আবেদি হোক না তার আমল আল্লাহ সুমানতলা বরবাদ করে দেবেন এগুলো পিসাবদের মুখে শোনা যায় এগুলো মৌলবীদের মুখে শোনা যায় ও জাহান্নামি ও অবশ্যই জাহান্নামে যাবে অবশ্যই জাহান্নামে যাবে আল্লাহ ওকে মাফ করবেন না তাকে আল্লাহ মাফ করবেন না তাকে করবেন না এটা আমাদের জানে আমরা এতটুকু বলতে পারি যে যারা কুফুরি করে যাচ্ছে যারা শিরিক করে যাচ্ছে এই অবস্থায় যদি তারা মারা যায় তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু একজন কাফের সে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে ইসলাম কবুল করে দিতে পারে আর একজন মুসলিম সে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে মুরতাদ হয়ে যেতে পারে মুরতাদ হয়ে যেতে পারে একজন মুসলিম ও আশি বছর বাঁচল উনআশি বছর উনআশি বছর পার করে আশিতম বছরে একেবারে শেষ সময় এসে সে ইসলাম থেকে বেরো চলে গেল আরেকজন লোক আশি বছর সে কুফুরির উপরে থাকলো উনআশি বছর শেষে গিয়ে আশি বছরের একেবারে একেবারে মাথায় গিয়ে শেষ সময় এসে ও ইসলাম কবুল করে নিল ইসলাম কবুল করে নিল অবস্থাটা কি দাঁড়াবে অবস্থাটা কি দাঁড়াবে আল্লাহ এই জন্য কে কখন ইসলাম কবুল করবে এটা আমার জানা নেই আমাদের মুখ থেকে একটা কথা চলে আসে আল্লাহ ওদের অন্তরে মোহর এটা দিয়েছেন ওর হেদায়ত নাই ধর ও হেদায়ত পাবে না ওর পিছনে থেকে লাভ হবে কি এখন হেদায়ত নাই কার হেদায়ত আছে আর কার হেদায়ত নেই এটা কে জানেন আল্লাহ রাজীব কার হেদায়ত আছে আর কার হেদায়ত নাই এটা শুধু তিনিই জানেন কে জান্নাতে যাবে আর কে জান্নাতে যাবে না এটা শুধু তিনিই জানেন কে মাপ পাবে আর কে মাপ পাবে না এটা শুধু তিনিই জানেন কে রিজিক পাবে আর কে পাবে না শুধু তিনিই জানেন কে ক্ষমতা পাবে কে পাবে না এটা শুধুমাত্র তিনিই জানেন আল্লাহর ইচ্ছাধীন বিষয় যদি কেউ কোনো ব্যক্তি কসম করে ফেলে তাহলে তার ইমান দুর্বল হয়ে যাবে সে ইমান থেকে বের হয়ে যাবে সে তার সব আমলগুলোকে আল্লাহ সুহামতাল্লাহ বরবাদ করে দিবেন আর যার ব্যাপারে সে কসম করেছে আল্লাহ তালা হতে পারে তাকে ক্ষমা করে দিবেন হতে পারে আল্লাহ তালা তাকে হৃদায়ত দান করবেন তাকে হৃদায়ত দান করবেন আর এই ব্যক্তি হৃদায়ত থেকে বঞ্চিত হয়ে থাকবে দূরেই থাকবে বঞ্চিত হয়ে থাকবে এর দুইটা অবস্থা এক নাম্বার হচ্ছে আল্লাহর উপরে মাতব্বরি করা আল্লাহর উপরে মাতব্বরি করা এটা মাতব্বরি না মাতব্বরি বুঝেন নাই অফিসের বসের চাইতে পিওনের ক্ষমতা বেশি অফিসের বস বলে দেয় ঠিক আছে আমার কাছে কেউ আসে পাঠা দিও উনি লাইন ধরে বসাকে রাখে বসেন সিরিয়াল দেন আপনার নাম কি কন স্যারের লোক কথা কই স্যার এখন পানিতে ভিজে আছেন পানিতে ভিজিয়ে আছেন স্যার ভিজিয়ে আছেন মানে মালিকের চাইতে তার দারোয়ানের অবস্থা হচ্ছে অনেক বেশি এত সিকিউরিটি মালিকের দরকার হয় না দারোয়ান তাকে যত সিকিউরিটি দেয় মালিক আরামের ভিতরে বসে আছে অথচ এখানে লাইন ধরে বসে রাখছে ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা ভিতরে গেছে দেখছে পরিচিত লোক আরে আপনি অনেক কোন আগে আসি কি বলেন এখানে লোকটা ফ্রি বসে আছে কিন্তু তার কাছে আসতে দিচ্ছে না এটা কি মাতব্য পন্ডিতই এটা হ্যাঁ, মালিকের চাইতে দুই লাইন বেশি বোঝা মালিকের চাইতে দুই লাইন বেশি বোঝা আল্লাহ সুবাহান ওয়া তালার উপরে একটা মাতব্বরী কর্তৃত্ব খাটাবার চেষ্টা করা আল্লাহ কাকে মাফ করবেন সেটা আল্লাহর ব্যাপার আল্লাহ কাকে জান্নাত দিবেন সেটা আল্লাহর ব্যাপার আল্লাহ কাকে জাহান্নাম থেকে নাজার দিবেন সেটা আল্লাহর ব্যাপার আল্লাহ কাকে সম্মানিত করবেন সেটা আল্লাহর ব্যাপার আল্লাহ কাকে হেদায়ত দান করবেন সেটা আল্লাহর ব্যাপার তুমি এক্ষেত্রে বলার কে তুমি এক্ষেত্রে বলার কে যে ওর হেদায়ত নাই ও গোমরা ও পথগ্রস্ত থাকবে ও যান মানে যাবে এই করবে ওই করবে সে করবে এটা তুমি বলার কে তুমি কেন এই কথা বলছো এর এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহর উপরে মাতুব্বারি করা এটা কারা করে থাকে এটা কারা করে থাকে যারা নিজেদেরকে আল্লাহ নৈকট্যশীল দাবি করে যারা নিজেদেরকে আল্লাহ নৈকট্যশীল দাবি করে আসলে তারা নৈকট্যশীল নয় আল্লাহ নৈকট্যশীল দাবি করে এক শ্রেণীর আবেদ আলেম নয় আবেদ এক শ্রেণীর আবেদ যারা ইবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট্যশীল হওয়ার দাবি করে তার মধ্যে সুফিবাদের লোকজন যারা আছে ইবাদত করে না জেনে না বুঝে যারা ইবাদত করে তাদের মধ্যে এটা বেশি দেখা যায় তাদের মধ্যে এটা বেশি দেখা যায় তো এটা হচ্ছে মাতুব্বরী দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহর ইচ্ছাধীন বিষয় সম্পর্কে মানুষ মানুষ কসম করে ফেলবে এটা হচ্ছে আশা ভরসা নিয়ে আশা ভরসা নিয়ে সেটা কি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইনশাল্লাহ আমরা হেদায়ত পাবো ইনশাল্লাহ এদেশের মানুষকে আল্লাহ হেদায়ত দিয়ে দিবেন এদেশের মানুষকে আল্লাহ হেদায়ত দিয়ে দিবেন আল্লাহকে কসম করে বলবেন আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও আল্লাহ তোমার নামে কসম করে বলছি আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও কেন মাফ করবে না মাফ করে দাও এটা হচ্ছে দাবি আল্লাহর কাছে একটা হচ্ছে দাবি আল্লাহর কাছে আল্লাহ নৈকট্যশীল বান্দারা আল্লাহর কাছে দাবি করে কিছু চায় দাবি করে কিছু চায় যেমন আবুকর রাজি আল্লাহ মানু রসুলামকে বদলের ময়দানে ডাকছেন রসুলাম সিদ্ধায় করে আল্লাহর কাছে দোয়া করছেন কাঁদছেন জাল্লা এই সামান্য সংখ্যক মানুষ নিয়ে আজকে তোমার রাস্তায় চলে এসেছি এদেরকে যদি ধ্বংস করে দাও তাহলে এই দুনিয়াতে তোমার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না আল্লাহ আমাদেরকে বিজয় দান করো বিজয় দান করো চাচ্ছেন আবকর যেন কান্না শুনলেন এরপরে আবকর যেন বলছেন জিয়া আল্লাহ আপনি মাথা তোলেন আপনি মাথা তোলেন আল্লাহ আজকে আপনাকে ফিরাবেন না ইনশাল্লাহ আল্লাহ আজকে আপনাকে ফিরাবেন না আপনার আপনাকে আল্লাহ আজকে ফিরাবেন না আল্লাহ আপনাকে আজকে অবশ্যই দিবেন অবশ্যই দিবেন আমরা পেয়ে যাব আজকে এটা কিন্তু আমার মাতব্য না এটা কি আশা আশা কল্যাণের একটা আশা বাঁচছে কল্যাণের একটা আশা তার বুকের মধ্যে সে বেঁধে নিয়েছে যে আল্লাহ ইনশাল্লাহ দিবেন আল্লাহ রহমতের আশা করছে সে আর একটা হচ্ছে মাতুব্বারি যা জাহান্নামে যাবি বেটা এই করবি বেটা সেই করবি বেটা দুটা দুই জিনিস দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইমানের পূর্ণতা প্রথম বিষয়টা হচ্ছে ইমানের ধ্বংস প্রথম বিষয়টা হচ্ছে মাতুব্বারি হচ্ছে ইমানের ধ্বংস আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইমানের পূর্ণতা আশায় বুক বাঁধা আল্লাহর কাছে চাইতে থাকা দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দিবেন নিরাপত্তা দিবেন ইনশাল্লাহ মুমিনরাই নিরাপত্তা পাবে কেন নিরাপত্তা পাবে না আল্লাহর ওয়াদা এটা আল্লাহ নিরাপত্তা দিবেন মুমিনদেরকে দুনিয়াতে এবং আখেরাতে সম্মানিত হবেন ইনশাআল্লাহ কেন হবেন না আল্লাহর ওয়াদা আল্লাহ ওয়াদা করেছেন ইনশাআল্লাহ সম্মানিত করবেন আল্লাহর কসম করে বলছে আল্লাহ মুমিনদেরকে সম্মানিত করবেন এটা হচ্ছে আল্লাহর ওয়াদা এই ওয়াদার উপরে মানুষ কি করে আশায় বুক বাঁধে আল্লাহর ওয়াদার উপরে আশায় বুক বাঁধে আল্লাহর কাছে চায় এটা আর্য এটা তাদের চাওয়া এটা হচ্ছে ইমানের পূর্ণতা আসেন আবু জুন্দুম বিন আবদুল্লাহ রদি আল্লাহ বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম বলছেন একজন ব্যক্তি বলছে যে আল্লাহর কসম করে বলছে আল্লাহ অমুককে মাফ করবেন না আল্লাহর কসম করে বলছে আল্লাহ অমুককে মাফ করবেন না একজন আরেকজনকে দেখিয়ে বলছে আল্লাহ রসুল সাথে সাথে তাকে বলছেন মঞ্জল্লাদি ফকাল আল্লাহ এই কথাটা যখন এই ব্যক্তি বলে ফেলল আল্লাহ সাথে সাথে উত্তর করছেন উত্তর করে বলছেন মঞ্জল্লাদি আল্লাহ আলাইয়া কার অধিকার আছে যে আমার উপরে অধিকার খাটায় আমার উপরে অধিকার খাটায় এই কথা বলে দেওয়ার হুকুম কার আছে কে এই কাজটা করতে পারে কে আমার উপরে এই অধিকার রাখতে পারে যে আমি কাকে ক্ষমা করব আর কাকে ক্ষমা করব না এ অধিকার আমার উপরে কে রাখতে পারে কে কাজটা করতে পারে এ কথা বলে দেওয়ার স্পর্ধা কার আছে মানজাল্লা তা আল্লাহ আলাইয়া আমার উপরে মাতবরি করে আমার উপর দিয়ে কথা বলে এ অধিকার কার আছে এরপরে আল্লাহ সুহান তালা বলছেন ফাইনি কাদ গাফার তুলি ফুলান যাকে তুমি বলছো যে সে ক্ষমা পাবে না আমি তাকে ক্ষমা করে দিলাম ওয়াহবাত আমালাকা এবং তোমার আমলগুলোকে আমি বরবাদ করে দিলাম শুধু মাতব্বরির কারণে আবু হরাই আনু বলছেন এটা ছিল পূর্ব যুগের একটা ঘটনা পূর্ব যুগের একটা ঘটনা যে একজন আবেদ একজন আবেদ সে তার এলাকায় দেখলো একটা লোক অপরাধ করে বেড়ায় ওকে কি বলছে আয় অপরাধ বন্ধ করো বন্ধ করো অপরাধ এই কাজ পাপা তার বন্ধ করো ও বলছে দেখো তুমি আমাকে ছেড়ে দাও আমার হিসাব আমার রবের সাথে হবে আমার রব আমাকে যা করবেন তাই করবেন দ্বিতীয়বার আবার গিয়ে বলছে আয় ছাড়ো পাপ বর্জন করো বলছে আমাকে এভাবে ইয়ে করছে না ছেড়ে দাও তখন এই আবেদ বলে ফেললো যে আল্লাহ কিন্তু তোমাকে ক্ষমা করবেন না এবং তোমায় জান্নাতে প্রবেশ করতে পারবে না তোমাকে আল্লাহ তারা জান্নাতে প্রবেশ করাবেন না প্রবেশ করাবেন না তোমাদেরকে তুমি জান্নাতে যেতেই পারবে না এটা অসম্ভব কথা তোমার জান্নাতে যাওয়া এবং আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না রসম বলছেন যে আল্লাহ তালার সাথে সাথে তাদের দুজনকে মৃত্যু দিয়ে দিলেন এই আবেদকে আর ওই লোককে মৃত্যু দিয়ে দিন অপরাধীকে মৃত্যু দেওয়ার পরে আল্লাহ সুহান তারা তাদেরকে একসাথে উঠালেন উঠিয়ে তাদেরকে বলছেন এই অপরাধীকে বলছেন যে কি ব্যাপার তুমি অপরাধ করেছো বলছে আল্লাহ আমি তো অপরাধ করেছি কিন্তু তোমার দয়া থেকে আমি ফিরে যাইনি তোমার দয়ার উপর আমি ছিলাম তোমার করুণার উপরে ছিলাম তোমার রহমতের উপর আমি ছিলাম আমি তোমার কাছে কামনা করতাম ওকে জিজ্ঞেস করছে হচ্ছে এ তো অপরাধ করতো আল্লাহ সোহান তালা একে বলছেন যে মালাইকাকে বলছেন একে জান্নাতে প্রবেশ করিয়ে দাও আর যে এর উপরে জাহান্নামকে জান্নাতকে হারাম করেছে তাকে তুমি জাহান্নামে প্রবেশ করিয়ে দাও আবেদকে বলছে যে আবেদ জাহান্নামে চলে যাও জাহান্নামে প্রবেশ করছে কেন আল্লাহর উপরে মাতুল করি আল্লাহর উপরে কথাবার্তা বলা এই স্পর্ধা দেখানো এটা কখনোই উচিত নয় এটা কখনোই উচিত নয় কখনো এটা ঠিক নয় যে আল্লাহর উপরে মাতুব্বরি করবে আল্লাহর উপর যে কথা বলবে এটা কখনোই উচিত নয় আল্লাহ আমাদের আলমে বারাকাত দান করেন হায়াত বারাকাত দান করেন আল্লাহ আমাদের ইমানের পূর্ণতা দান করেন আল্লাহ আমিন আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহ আলা নবীন মোহাম্মদ وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت